অপেক্ষাতেই এতটা দিন কেটে গেল রে অপেক্ষাতেই এতটা দিন কেটে গেল রে অপেক্ষাতেই এতটা দিন কেটে গেল রে অপেক্ষাতেই এতটা দিন কেটে গেল রে কবে যাব বিশ্বনাবির রৌজারি ধারে মক্কা মদিনা দেখিতে মন কান্দে রে আমার মক্কা মদিনা দেখিতে মন কান্দে রে অপেক্ষাতে এতটা দিন কেটে গেল রে অপেক্ষাতেই এতটা দিন কেটে গেল রে কবে যাব বিশ্বনাবির নৌচারি ধারে বন্ধুরা আপনি শুনছেন দুর্নিবার সাংস্কৃতিক কাফেলার আয়োজন গানটির কথাও শুরু করেছেন খাইরুল বাসার দেলোয়ার কণ্ঠ দিয়েছেন হাফেজ তাহিরুজ্জামান হাজিরা সব ফিরে এসে যখন আমায় কয় নবীজির রোজা দেখিলে পরন ঠান্ডা হয় হাজিরা সব ফিরে এসে যখন আমায় কয় নবীজির রোজা দেখিলে পরাণ ঠান্ডা হয় তখন আমার ইচ্ছে করে চলে যায় উড়ে মক্কা মদিনা দেখিতে মন কান্দে রে আমার মক্কা মদিনা দেখিতে মন কান্দে রে অপেক্ষাতেই এতটা দিন কেটে গেল রে অপেক্ষাতেই এতটা দিন কেটে গেল রে কবে যাব বিশ্বনাথের রৌজার ধারে মক্কা মদিনা দেখিতে মন কান্দে রে আমার মক্কা মদিনা দেখিতে মন কান্দে রে নাবির রাজার সামনে গেলে অন্তর গনে যায় কত হাজির চোখেরি জল বুক ভেসে গড়ায় নাবির রাজার সামনে গেলে অন্তর গনে যায় কত হাজির চোখেরই জলপুক ভেসে গড়ায় এখন আমার চোখের পানি বাংলাতে ঝরে মক্কা মদিনা দেখিতে মন কান্দে রে আমার মক্কা মদিনা দেখিতে মন কান্দে রে অপেক্ষাতেই এতটা দিন কেটে গেল রে অপেক্ষাতেই এতটা দিন কেটে গেল রে কবে যাব বিশ্বনাবের রৌজারি ধরে মক্কা মদিনা দেখিতে মন কান্দে রে আমার মক্কা মদিনা দেখিতে মন কান্দে রে দাও না একবার আমার উপর রহমতের নজর কবুল করো ওহে আল্লাহ মোনাজাত মোর দাও না একবার আমার উপর রহমতের নজর কবুল করো ওহে আল্লাহ মোনাজাত মোর হজ না করাইয়া মরণ দিও না মোরে মক্কা মাদিনা দেখিতে মন কান্দে রে আমার মক্কা মাদিনা দেখিতে মন কান্দে রে অপেক্ষাতেই এতটা দিন কেটে গেল রে অপেক্ষাতেই এতটা দিন কেটে গেল রে কবে মক্কা মদিনা দেখিতে মন কান্দে রে আমার মক্কা মদিনা দেখিতে মন কান্দে রে আমার মক্কা মদিনা দেখিতে মন কান্দে রে আমার মক্কা মদিনা দেখিতে মন কান্দে রে আমার মক্কা মদিনা দেখিতে মন কান্দে রে